কিসের বিভেদ গড় তোমরা মাটির দুনিয়া সাদা মানুষ কালা মানুষ জাত বিজাতের সীমা টানো মিশা বাহানা কিসের বিভেদ গড় তোমরা মাটির দুনিয়া সাদা মানুষ কালামানু জাদ বিজাতের সীমা টানো মিশা বাহানা কিসের বিভেদ গড় তোমরা মাটির দুনিয়ায় একই আকাশ কি মাটি হোক না ভিন্ন বসত বাটি একই আকাশ কি মাটি হোক না ভিন্ন বসত বাটি একই বাতাস আলো জলে জনম কয়টা যা মনের দুঃখে কারো কান্না না হই পানি হইতো পান্না মনের দুঃখে কারো কান্না না হয় পানি হইতো পান্না থাকতো কথা তাই কিসের বিভেদ গড়ো তোমরা মাটির দুনিয়ায় সাদা মানুষ কালা মানুষ জাত বিজাতের সীমা টানো মিশা বাহানা কিসের বিভেদ গড়ো তোমরা মাটির দুনিয়া জনম যেমন মায়ের কোলে দুলছ না হয় সুখের দোলে জন্ম যেমন মায়ের কোলে দুলছ না হয় সুখের দোলে মারে ডাকি কান্না হাসি ভিন্ন বলতো না বরুণ শেষে সবই ফেলে নিশব সবাই মাটির ধুলে মরণ শেষে সবই ফেলে মিশব সবাই মাটির ধুলে ভিন্ন গতি নাই ঈশ্বর বিভেদ গড় তোমরা মাটির দুনিয়া সাদা মানুষ কালা মানুষ জাত বিজাতের সীমা টানো মিশা বাহানা কিসের বিভেদ গড়ো তোমরা মাটির দুনিয়া কিসের বিভেদ গড়ো তোমরা মাটির দুনিয়া কিসের বিভেদ গড়ো তোমরা মাটির দুনিয়া